অশ্বারোহী তুর্য হাতে চায়ের ছুটে চায়ের ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে হুর ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে অশ্বারোহী তুর্য হাতে চায়ের ছুটে চায়ের ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে হুর ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে জয় রে রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী তোর জহাতে যায় রে ছুটে যায় রে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে হুর ডাকছে তাদের সুধাবিতে অশ্বারোহী তোর জহাতে যায় রে ছুটে যায় রে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতে হুর ডাকছে তাদের দাবিতে সুর দাবিতে যাই রে যাই রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় খুন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা হাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘুরে জীবনে চাকা এভাবে তো বিজয় প্রাসাদে যায় না আকা খুন সাগরে ভাসছে দেখো লাশের ভেলা হাই কি হলো মুসলমানের যাচ্ছে বেলা নিদ্রা চোখে শুয়ে ঘরে জীবন চাকা এভাবে তো বিজয় প্রসাদ যায় না আকা যায় রে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী দুর্যোহাতে যায় রে ছুটে যায় রে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝরছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি হুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় তিমির রাতের ক্লান্তি সয়ে পথ চলা এই তো ছিল পূর্ব শরীর নিত্য খেলা তপ্ত পক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কি আছে এ ধরাতে তোমরা ছাড়া তিমির রাতের ক্লান্তি সয়ে পথ চলা এই তো ছিল পূর্ব সুরীর নিত্য খেলা তপ্ত বক্ষে দীপ্ত ঝান্ডা ধরবে কারা আর কে আছে এ ধরাতে তোমরা ছাড়া যাই রে যা রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় অশ্বারোহী দুর্য হাতে যায় রে ছুটে যায় রে ছুটে রক্ত দিয়ে বিজয়টাকে আনবে লুটে আনবে লুটে ময়দানে খুন ঝলছে যাদের দিন রাতে দিন রাতে জান্নাতি ঘুরে ডাকছে তাদের সুধাবিতে সুধাবিতে যায় রে যায় নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায় রক্ত নদী বয়ে যায়